মা প্রভুর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামত থেকে যে বঞ্চিত কেবল সেই বুঝতে পারে মা হারানোর বেদনা মা জানি তুমি আর কোনো দিন ফিরে আসবে না তবু আছো আমার অন্তরে আগের মতোই যতদিন এই পৃথিবীর আলো বাতাস থাকবে ততদিন তুমিও থাকবে আমার পাশে ছায়া হয়ে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরাণ ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরাণ ভরে কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন তখনই দু চোখবে বেদনার সুঝরে পড়ে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরা ভরে এখনো বসলে খেতে তোমাকে মনে পড়ে খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে এখনো বসলে খেতে তোমাকে মনে পড়ে খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে বোকা ছেলে কেউ বলে না ভালো তো কেউ আসে না বোকা ছেলে কেউ বলে না ভালো তো গল্প বলে ঘুম পাড়াতে ভুলি কেমন করে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরাণ ভরে তুমি তো চলে গেছো পৃথিবীর সব ছেড়ে আছো শুধু তুমি মাগো আমারে অন্তরে তুমি তো চলে গেছো পৃথিবীর সব ছেড়ে আছো শুধু তুমি মাগো আমারে অন্তরে বাঁচব যতদিন থাকবে ততদিন বাঁচব যতদিন থাকবে ততদিন দেখা হবে হয়তো মাগো বেহেস্তেরি দারে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরাণ ভরে কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন তখনই দু চোখ বে বেদনার সুঝরে পড়ে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরাণ ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরাণ ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরাণ ভরে শুনলেন মাহফুজ মামুনের প্রথম একক অডিও অ্যালবাম বর্ণিল জীবন গীত রচনা ও সুরারোপ করেছেন আবু তৈয়ব মুসবা মাসুদ রানা কবির আল মামুন মইনুল ইসলাম শাহাবুদ্দিন আকরামুল ইসলাম আবুল আলা মাসুম আব্দুল সালাম মিয়া আফসার আলী এস এম মঈন নাজমুল কবির হাসানুজ্জামান বকুল আদিব মাহফুজ জোবায়ের আসাদ গাজী নয়ন ইসলাম ও আল মুকাদ্দাস অতিথি শিল্পী আবদুল্লাহ ও মারুফ সাকি শব্দ ধারণ রিদম সাউন্ড অ্যান্ড ভিশন সহযোগিতায় মাসুদ পারভেজ রাসেল নাসির উদ্দিন ডক্টর আব্দুর রহিম শাহেদ ও মুজিবুর রহমান কৃতজ্ঞতা শিকার মোহাম্মদ জাহিদুর রহমান কবি মতিউর রহমান মল্লিক মোহাম্মদ জামাল উদ্দিন আবুল কালাম আজাদ আসাদুদ্দিন ও আজমত হুসাইন সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ব্যতিক্রম পরিচালক আব্দুল ওয়াহাব প্রযোজনায় ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট পরিবেশনায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস